فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাতুহ আপনি জানতে চেয়েছেন ভাই জুলহিজ্জা মাসের প্রথম দশ দিনের ফজিলত আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়াল ফজ ওয়ালা ইয়ালিন আশির শপথ ফজরের সময়ের বা যখন সকাল হয় সেই সময়ের উষার শপথ দশ রজনীর সুরা আল ফজর সুরা নম্বর উননব্বই আয়াত নম্বর এক ও দুই এ সম্পর্কে হাদিসে রয়েছে তফসিলের গ্রন্থে রয়েছে ইবনে আব্বাস ও জুবাই রাজাল্লাহ তালাহ প্রভৃতি সলাবগণ বলেন নিশ্চয়ই ওই দশ রাত্রি বলতে জাহর দশ দিনকে বোঝানো হয়েছে ইবনে কাসির বলেন এটাই সঠিক শওকানি বলেন এই অভিমত অধিকাংশ ব্যাখ্যাদাতাগণের নিকট গ্রহণযোগ্য তফসির ইবনে কাসির ফাতুল বারি পাঁচ খণ্ড চারশো বত্রিশ পৃষ্ঠা আবদুল্লা ইবনে আব্বাস রাজিয়াল তালা বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন এমন কোনো দিন নেই যে দিনের নেকির কাজ করা হয় আল্লাহর কাছে বেশি প্রিয় হয় জুলহিজ্জা মাসের প্রথম দশ দিনের চেয়ে সাহাবানাগান বললেন জিজ্ঞেস করলেন সাহাবাগান জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাহসামের নিকট আল্লাহর পথে জিহাদও ওই দিনের সমান হবে না তিনি বললেন না জিহাদও তার সমতুল্য হবে না তবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি তার যান ও মাল নিয়ে জিহাদে বেরিয়ে যায় অতপর এর কিছুই নিয়ে সে ফেরেনি অর্থাৎ সে যান এবং মাল নিয়ে যেটা গেছে সে সে শহীদ হয়ে যায় তাহলে তার কথা আলাদা বোখারি হাদিস নয় নয়শো উনসত্তর তাহলে আমরা বুঝতে পারলাম যে কেবলমাত্র আল্লাহ রাস্তায় শহীদ হওয়া ব্যতীত আর কোনো নেকি এই জুলহিজ্জা মাসের প্রথম দশ দিনের নেকির তুলনায় সমান হতে পারে না অতএব এর প্রচেষ্টা করতে হবে তারপরে আরও একটি বর্ণনা সেটা হচ্ছে মুসনাদে বাজ্জারে জাবির রাজিল্লা তালাহকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার সবচেয়ে উত্তম দিন জুলহিজ্জাহর দিন আউনুল বাড়ি তিন খণ্ড একশো তিপান্ন পৃষ্ঠা কারণ ওর মধ্যে আরাফাতের দিন অর্থাৎ হজও রয়েছে নবী সালাম বলেন আরাফাত দিনের রোজার গত ও আগামী বছরের গুনাহ মাফ হয়ে যায় সাহি মুসিমের হাদিস মিসকাত হাদিস নম্বর দুই হাজার চুয়াল্লিশ আরাফার রোজা বলতে জুলহিজ্জা মাসের নয় তারিখে রোজাকে বোঝানো হয়েছে কারণ জুলহিজ্জা মাসের আট তারিখে বলা হয় ইয়ামুল তারাবিয়া নয় তারিখে বলা হয় ইয়ামুল আরাফা আর দশ তারিখ বলা হয় ইয়ামুল ইয়ামুল নাহার বা কুরবানি বা জবে করে রক্ত প্রবাহিত করার দিন তো এটা হচ্ছে জুলহিজা মাসের এইভাবে আমাদের যাপন করতে হবে জুলহিজা মাসের প্রথম দশ দিন রোজা রাখা যেতে পারে চারটি বিষয় এমন রয়েছে যেগুলোকে নবী সাল্লাম কখনো ছাড়তেন না তা হলো আশুরার রোজা অর্থাৎ মহারম মাসের দশ দশ তারিখের রোজা দুই নম্বর হচ্ছে জুলহিজ্জার প্রথম দশ দিনের রোজা অর্থাৎ জুলহিজ্জা মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখের রোজা তিনি ছাড়তেন না প্রত্যেক মাসের তিন দিনের রোজাও রসুল সাল্লাম কখনো ছাড়তেন না ফজরের আগে দুই রেখা সুন্নত কোনোদিন ছাড়তেন না সফরে থাকাকালীনও তিনি সুন্নত নামাজ পড়তেন না কিন্তু ফজরের আগে দুই রেখা সুন্নত তিনি আদায় করতেন না সাই হাদিস নম্বর দুই হাজার চারশো আঠেরো তো এ হলো সংক্ষিপ্তভাবে বর্ণনা জুলহিজ্জা মাসের দশ দিনে আমাদের এটা করা উচিত আর বেশি বেশি তাকবীর পাঠ করা উচিত বেশি বেশি করে তাকবীর পাঠ করতে হবে এমনভাবে তকবির দিতে হবে হাটে বাজারে চলা অবস্থায় তকবির দিতে হবে এমনটি নয় যে দেখা যায় জুলহিজ্জা মাসে চাঁদ উঠলো জুলহিজ্জা মাসে চাঁদ ওঠার পরে দেখা যায় পাঁচ উক্ত নামাজ যখন হয় পাঁচ উক্ত নামাজের পরেই রয়েছে কিছু তসবি তাহালিল যেমন একবার একবার তাকবির রয়েছে তারপরে তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলে বলার পরে আল্লাহ আমিন কাসালাম এগুলো রয়েছে এগুলো না করে কি করে এগুলো না করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম এইভাবে তারা কি করে মানে তাজবি পড়তে শুরু করে দেয় তারা তাকবির দিতে শুরু করে দেয় কিন্তু না এটা তো নয় জুলহিজ্জা মাসের তাকবির দিতে হবে রাস্তায় ঘোরাফেরা করতে চলাফেরা করতে সব সময় ওঠা বসা করতে সব স্থানেই তাকবির হবে শুধুমাত্র শুধুমাত্র ওই পাঁচক্ত নামাজের সময় নামাজে যখন সালাম ফিরবে তখন তাকবির দেবে তারপরে তাকবির দেওয়া বন্ধ করে দেবে এই এরকম নয় কারণ হাদিসের মধ্যে রয়েছে ইবনে আব্বাস রাজিয়াল তালানহ বলেন ওয়াজকুরুল্লাহ হাফি আইয়ামি মাহাদুদা সুরা বাকারার আয়াত নম্বর দুশো তিরিশ এর দ্বারা জুল জুলহজ্জা মাসের দশ দিনকে বোঝানো হয় এবং মাহাদুদ্দার দ্বারা আয়ামুত তাশরিক বোঝানো হয় ইবনে উমর রাজাল্লাহ তালানহ ও আবু হুরের রাজাল্লাহ তালানহ এই দশ দিন তাকবির বলতে বলতে বাজারের দিকে যেতেন এবং তাদের তাকবিরের সঙ্গে অন্যরাও তাকবির বলতো মোহাম্মদ ইবনে আলী রহমতুল্লা আলাই নফল নামাজের পরেও তকবির বলতেন উমার রাজাল্লাহ তালা আনহ মিনায় নিজের তাবুতে তকবির বলতেন মসজিদের লোকেরা তা শুনে তারাও তকবির বলতেন এবং বাজারের লোকেরাও তকবির বলতেন ফলে সমস্ত মিনা তকবিরের আওয়াজে গুঞ্জরিত হয়ে উঠত এমনি উমর রাজাল্লাহ তালা আনহ সে দিনগুলোতে মিনায় তকবির বলতেন এবং নামাজের পরে বিছানায় খিমায় মজলিসে এবং চলার সময় এই দিনগুলোতে তকবির বলতেন মাইমুনা রাজিউল্লাহ আনহা কুরবানের দিন তাকবির বলতেন এবং মহিলারা আবান ইবনে উসমান ও উমার ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলের পেছনে তাশরিকের রাতগুলোতে মসজিদে পুরুষদের সঙ্গে সঙ্গে তারা কি করত গুনগুন করে তাকবির বলতেন বুখারি চাষ তেরো পর্ব বারো অধ্যায় তার জামাতুল বাবে এটা রয়েছে তাই জুলহিজ্জার এক থেকে নিয়ে তেরোই জুলহিজ্জা সূর্যাস্তের আগে পর্যন্ত যতটা সম্ভব এবং যেখানে যেখানে সম্ভব তাকবির দিতে হবে এবং প্রথম দশকে তাকবির ছাড়া তাজবি তাহালিল তাহামিদ নবী সালামের ফরমান অনুযায়ী অনুযায়ী আমাদের করতে হবে আর তাকবির হচ্ছে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর আলিল্লাহ হামদ এটা তাকবিরটা বলতে হবে শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নয় সব সময় রাস্তায় চলা ফেরা ওঠা বসা খাওয়া দাওয়া সব সময় যেখানে যেখানে সম্ভব তাকবির বলতে হবে